পিস টিভি বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أعوذ بالله من الشيطان الرجيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد সুপ্রিয় দর্শক পিস টিভি বাংলার পক্ষ থেকে আজকের অধিবেশনে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের অধিবেশন শুরু করতে চলেছি আমি কাসেম বিন আব্বাস আর আজকের অধিবেশনে আপনাদের খেদমতে হাজির হয়েছি ইসলামে যে গুণগুলি অপছন্দ করেছে সেই গুণগুলির মাঝে একটি গুণ আর সেটি হচ্ছে আল কিদ বা মিথ্যা মিথ্যা যে গুণটি এই গুণটি ইসলাম গ্রহণ করে নেয়নি এটি ইসলামিক গুণ নয় এটি মানুষের গুণ নয় যদিও মিথ্যা যে গুণটি এই গুণটি আজকের সমাজে এক শ্রেণীর মানুষের কাছে এই গুণটির প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি যার ফলে আজকে সমাজ জীবনে কলহ কিছুটা ওয়ানীতির যে প্রতিফলন সে প্রতিফলন আমরা অনুভব করছি মিথ্যা নামক গুণটি যেটিকে আরবিতে আল কিজ কিজ বলা হয় আসলে কিজ যে শব্দটি মিথ্যা মিথ্যা কাকে বলে এটি আমার বোঝা উচিত মিথ্যা বলা হয় বাস্তবতার উল্টো কথাকে আপনার কথা যদি বাস্তবতার সাথে মিল থেকে থাকে তাহলে সেটি হচ্ছে সত্য আপনার কথা যদি অথবা কর্ম যদি বাস্তবতার সাথে না মিলে অথবা মিল না পড়ে তাহলে সেটি হচ্ছে মিথ্যা আর মিথ্যা হলো মহাপাপ মহা অন্যায় সুপ্রিয় দর্শক তাহলে মিথ্যা নামক গুণটি আজকে আমাদেরকে একরূপ আক্রাস করে বসেছে আমাদেরকে চেপে বসেছে আর তার কারণ হলো আমাদের ইমানি দিকগুলি যখন কিছুটা দুর্বল হয়েছে অনুরূপভাবে যতগুলো অন্যায় সব অন্যায়গুলি আমাদের উপর চেপে বসেছে এই মুহূর্তে আমাদের উচিত অন ইসলামিক যে গুণগুলি সেই গুণগুলিকে বর্জন করা একজন সুন্দর মানুষ হওয়া একজন আদর্শবান মানুষ হওয়া আর সেই আদর্শকে গ্রহণ করা যে আদর্শ রেখে গেলেন নবী মোহাম্মদ আলি আসাল্লাম আর তিনি ছিলেন সর্ব উত্তম মানুষ সর্ব উত্তম আদর্শবান মানুষ সুপ্রিয় দর্শক আজকের এই মিথ্যা নিয়ে আমরা কথা বলবো আমরা আয়াত পড়েছি সৌরাতুল কফ থেকে আঠারো নম্বর আয়াত মহানরবুল আলমী নিঃসাদ করেন মিন কৌলিন আমাদের কাছ থেকে যা উচ্চারিত হয় আমরা যা উচ্চারণ করি যেটি উচ্চারিত হয় মহানবুল আলমী নিঃসাদ করেন আতিদ মহানরবুল আলমিন তার জন্য তিনি সুদক্ষ লেখক নিয়োগ করেছেন যারা সাথে সাথে লিপিবদ্ধ করে নেন আর তারা হলেন আল্লাহ সুবাহ বাহিনী তারা হলেন ফেরেস্তা আমরা যা বলি সেগুলো লিপিবদ্ধ হয় এবং মহানরবুল আরামিন সেগুলো লিখে নেন তার ফ্রেস্তার মাধ্যমে তিনি সেগুলো লিখে রাখেন এ ধরনের আয়াত বহু রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি আল্লাহ তালা কখনো সরাসরি কথা বলেছেন কখনো ইঙ্গিতে কথা বলেছেন যেমনভাবে আমরা আয়াত পড়তে পারি সুরত আলী ইমরানের একশত একাশি নম্বর আয়াত এখানেও মহানবুল আলমিন আমাদের মুখ থেকে বের হওয়া বাক্যগুলো শব্দগুলো সেগুলো মহানবুল আলমিন লিপিবদ্ধ করে নেন এখানে তিনি বলেন সানাক তুবু মা কলু সুরত আল ইমরানের একশত একাশি নম্বর আয়তে আল্লাহ তালা ইরশাদ করেন সানাক্তব আমি অচিরেই লিপিবদ্ধ করব মা কলু তারা যা ব্যক্ত করেছে তারা যা বলেছে আমি সেদিকে অচিরে লিপিবদ্ধ করে নেব লিখে নিব আর তার প্রতিফল স্বরূপ মহানবুল আলমিন অন্য আয়াতে বলেছেন এ কর কিতাবাক কাফা বিনাফসিকাল আলাইকা হাসিবা কাল কেয়ামতের দিন মহানবুল আলমিন আমাদেরকে আমাদের জীবন ডায়েরি দান করবেন লাইফ ডায়েরি দান করবেন যে লাইফ ডায়েরিতে আমাদের ইতিবৃত্তান্ত সব কিছু লিপিবদ্ধ থাকবে আল্লাহ আকবর আর আমরা যা বলি তার মাঝে সত্যের সাথে সাথে কখনো যদি মিথ্যা বলি ন্যায়ের সাথে সাথে কখনো যদি অন্যায় বলি ভালো কথা বলার সাথে সাথে কখনো যদি অপরের পরনিন্দা করি মানুষের সাথে চালচলনের মাঝে কখনো যদি অন্যায়ের উপর দোষারোপ করে বসি সবগুলোই হলো অন্যায়ের দিক ক্ষতির দিক যেগুলো মমিনের হতে পারে না আর মমিন কখনোই মিথ্যা কথা বলতে পারে না আর যে ক্ষেত্রগুলো শরীয়ত আপনার জন্য আমার জন্য ছাড় দিয়েছে সেই ক্ষেত্রগুলো ছাড়া আর সেই ক্ষেত্রগুলো মাত্র কয়েকটি ইনশাল্লাহ আমরা আলোচনা করব যে ক্ষেত্রগুলোতে আমরা প্রয়োজনে মিথ্যা বলতে পারি এবং সেটি হলো মহানবুল আলমিনের অর্ডার সুপ্রিয় দর্শক তাহলে মিথ্যে নিয়ে আমরা কথা বলছিলাম মিথ্যা সম্পর্কে আমরা বুঝতে পেরেছি মহানবুল আলমিন এ সম্পর্কে অনেক আয়াতে তিনি আমাদের সচেতন করেছেন ওলা তাকফো সুরাতুল বানি ইসরায়েলের ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ সুবহান ইসাদ করেন যে তোমরা সেগুলোর পিছু নিও না ওলা তাকফো মা লাইসালাকা বিহি এলম যে সম্পর্কে তোমার জ্ঞান নাই সঠিক কোনো তোমার তথ্য জানা নাই সে সম্পর্কে তুমি কথা বলো না তার পিছু নিও না কারণ যদি এ ধরনের আমরা কোনো কিছুর পিছনে এমন কথা বলি যে এই কথাগুলি আমাদের জন্য দোষের কারণ হবে যে কথাগুলি আমি বলার ফলে আমি মিথ্যুক হতে পারি সঠিক জ্ঞান না থাকার ফলে সেগুলো মমিনের আদৌ হওয়া উচিত নয় নবী মোসাল্লাহ আলী সাল্লাম তাই আমাদের যে মুখ জবান এই জবানকে কন্ট্রোল করার কথা বলেছেন মান করেন যে আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে আল্লাহ এবং পরকালের প্রতি তার ইমান আছে সে যেন ফালিয়াকুল সে যেন ভালো কথা বলে ফালিয়াকুল খাই সে যেন ভালো কথা বলে আউলিয়াস নবী সাল্লাহ আলি সাল্লাম করেন অথবা যদি ভালো কথা না থাকে তাহলে চুপ থাকা তাহলে আমরা আমাদের মুখকে কন্ট্রোল করতে পারি না আমরা আমাদের চোখকে কন্ট্রোল করতে পারি না আমরা আমাদের কানকে কন্ট্রোল করতে পারি না সুপ্রিয় দর্শক একজন মেন একজন মুসলিম তার সকল অঙ্গকে কন্ট্রোল করবে যেমনভাবে তার চোখ কন্ট্রোল করবে তেমনভাবে তার কান কন্ট্রোল করবে একই পদ্ধতিতে তার মুখ কন্ট্রোল করবে যেমনটি সে হারাম ভক্ষণ করবে না অনুরূপভাবে অন্যায় কিছু বলবে না মিথ্যে কিছু বলবে না কারণ মুখ দিয়ে যদি অন্যায় কিছু বের হয় তাহলে সেগুলোও লিপিবদ্ধ হয় এবং সেগুলোর সাজা আমাকে পেতে হবে সুপ্রিয় দর্শক তাহলে আমরা একটি হাদিস পড়তে পারি যে হাদিসটি বুখারি এবং মুসলিম এসেছে আন আবদুল্লাহ কল কল রসুল্লাহ ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ নবী সাল আলী হোসাল্লাম তিনি সত্য সম্পর্কে খবর দেন যে নিশ্চয়ই সত্য বলা সেটি ভালো পথ দেখায় মানুষ যখন সত্য বলে তখন এর মাধ্যমে সব অর্জিত হয় আর প্রতিটি সব ইয়াহদি ইলাল জান্না যখন ভালো পথ বেছে নেয় বান্দা তখন এই ভালো কাজগুলি ভালো পদগুলি তাকে জান্নাতের পথ সহজ করে দেয় আল্লাহ আকবর নবী সাল্লাহ আলী হোসাল্লাম অনুরূপভাবে বলেন ও ইন্নার রজুল আল্লাহ ইয়াসদোকো হাত্তা ইউক্তবা সিদ্দিকন মানুষ যখন সত্য বলতে থাকে মহানরবুল আলমিনের কাছে তিনি সত্যবাদী তিনি লিপিবদ্ধ হয়ে যান যে তিনি হলেন সত্যবাদী আল্লাহ আকবর অনুরূপ ভাবে উল্টো দিকে উল্টো যারা মিথ্যায় অভ্যস্ত যারা অন্যায় অভ্যস্ত নবী সাল্লাহ আলিয়াল্লাম করেন যে নিশ্চয় মিথ্যাটি তাকে পাপের যে দিক সে দিক দেখায় পাপের যে পথ সে পথ উন্মুক্ত করে দেয় ওয়াইনাল নার আর যতগুলো পাপ সে পাপগুলি তাকে জাহান্নামের পথ দেখায় সুপ্রিয় দর্শক তাহলে নবী সাল্লাহ আলী সাল্লামের খুব যে গাম্ভীর্যপূর্ণ বক্তব্য যে অন্যায়গুলি আমরা করি তার মাঝে একটি অন্যায় হলো মিথ্যে বলা মিথ্যে লেনদেন করা মানুষের সাথে মিথ্যে ব্যবহার করা সকল অঙ্গনে ব্যক্তি জীবনে কারোর সাথে কথা বলতে যে সামাজিক জীবনে আমাদের অনুরূপভাবে রাষ্ট্রীয় জীবনে এমন কি আমাদের সামাজিক জীবনে যতগুলো ক্ষেত্র আছে সকল ক্ষেত্রে সুপ্রিয় দর্শক এই দিকগুলি আমাদের কিছু কিছু ক্ষেত্রে অভাব আছে কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেক সময় মিথ্যাকে তুচ্ছ মনে করি নবী সাল্লাহ আলী সালামের সাদ করেন ওয়া যে মিথ্যে বলা এর মাধ্যমে তাকে পাপের পথ প্রদর্শন করে আর প্রতিটি পাপের পথ তাকে জাহান্নামের পথ দেখাই ওলিয়াজুবিল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচান সুপ্রিয় দর্শক আমরা মিথ্যা নিয়ে কথা বলছিলাম এমনকি যখন মানুষ মিথ্যা বলতে থাকে আল্লাহর কাছে মিথ্যক হিসেবে লিপিবদ্ধ হয়ে যায় প্রাণপ্রিয় উপস্থিতি তাহলে আমাদের সর্বদাই এই মিথ্যা নামক যে কু স্বভাবটি খারাপ স্বভাবটি অনত্তম গুণটি এটি আমার মাছ থেকে বর্জন করতে হবে সকল ক্ষেত্রে অনুরূপভাবে আপনার মাছ থেকে এই নিকৃষ্ট গুণটিকে বর্জন করতে হবে যেটি হলো জাহান নামে যাওয়ার একটি মাধ্যম প্রিয় দর্শক আমরা বিরতি নিব বিরতির পর আবারও আপনাদের সাথে কথা হবে আল্লাহ সকলকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত কল্যাণের শিক্ষা নিয়ে অশান্ত পৃথিবীতে শান্তির সন্ধান চাই কখনো মানবতার জন্য বার্তা নিয়ে শান্তির জন্য সফলতার জন্য আল্লাহ রবাহ আলমিন মানবতার উপরে স্থান করলেন মানব মুক্তির ত্রাতা নবী প্রেরণ করলেন প্রয়োজন হলে ইসলাম সর্বদা এগিয়ে এসেছে ইসলাম প্রকৃত অর্থে শান্তি কায়েম করার জন্য শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে নির্দেশনা দিয়েছে জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম প্রতি বুধবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় মানবতার পথ প্রদর্শক আলকুর আনুল করিম কি ওসিয়াত করেছে মানব জাতির জন্য দিন ইসলামের মূল নির্দেশনগুলো কি কি আল্লামাহুল বায়ান অনুষ্ঠান সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আল কোরআন করিম تلك آيات الكتاب وقرآن مبين এসব কিছু জানার জন্য দেখতে থাকুন পিস টিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআনের ওসিয়ত ألف باء تاء ثاء جيم حاء خاء ألف باء تاء ثاء جيم حاء خاء دال ذال পবিত্র এবং বিশুদ্ধ জীবন যাপন করার জন্য কোরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন কোরআনের ওসিয়ত পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সুপ্রিয় দর্শক আমরা কথা বলছিলাম মিথ্যা নামক যে অভ্যাস যে গুণ সে গুণ নিয়ে আর মিথ্যা গুণটি এটি মমিনের গুণ নয় এটি মুসলিমের গুণ নয় কারণ হলো আমরা আলোচনা করেছি মিথ্যা নামক গুণটি হওয়ার ফলে সে মহান আর আমিনের কাছে মিথ্যুক হিসেবে নির্বাচিত হয়ে যায় এবং তার ফলে তার স্থান হয় জাহান নামে কারণ যখন মানুষ মিথ্যুক হয়ে যায় তার মাঝে অসংখ্য পাপ এসে জমে যায় আর যখন মানুষ পাপ করে তখন তার যে খারাপ এই অভ্যাসের ফলে পাপের ফলে তার স্থান হয় জাহান নামে অতএব মিথ্যা নামক গুণটি আমাদের সকল অঙ্গন থেকে বর্জন করতে হবে এমন কি পারিবারিক যে আমাদের যে পদ্ধতি পারিবারিক যে অবস্থান সে অবস্থান থেকে আমাদেরকে প্রথমে তাকে বিদায় দিতে হবে বর্জন করতে হবে তাহলে আমরা কামনা করতে পারি যখন পারিবারিকভাবে আমরা সেটিকে বর্জন করতে পারবো সামাজিক জীবনও সেটিকে বর্জন করতে পারবো আন্তর্জাতিক পর্যায়েও আমরা সেটিকে বর্জন করতে পারবো সুপ্রিয় দর্শক আমরা মিথ্যা নামক গুণটি নিয়ে কথা বলছিলাম এ সম্পর্কে আমরা কয়েকটি কারণ বলতে পারি যে একজন মানুষ তিনি নিজকে মিথ্যা নামক গুণে গুণান্বিত করেন কেন অথবা মিথ্যায় অভ্যস্ত হন কেন এ ধরনের যদি আমরা কথা বলি বা প্রশ্ন করি তাহলে অনেকগুলো কারণ আমরা বলতে পারি যার ফলে একজন মানুষ মিথ্যা নামক যে গুণ সে গুণে গুণান্বিত হয় তার মাঝে আমরা বলতে পারি প্রথম যে কারণটি আর সেটি হচ্ছে আল্লাহ ভীতি না থাকা একজন মানুষ কখনো মিথ্যু হতে পারেন না কখনো মিথ্যার সাথে লেনদেন করতে পারেন না কোনো ক্ষেত্রে রয় নাকি তার আদান প্রদানের ক্ষেত্রে নাকি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নাকি তার কর্মজীবনে নাকি তার সামাজিক জীবনে নাকি তার রাষ্ট্রীয় জীবনে নাকি আন্তর্জাতিক জীবনে একজন মানুষের এটি অভ্যাস নয় যে মিথ্যার সাথে লেনদেন করবে নবী মোহাম্মদ সাল্ল আলী হাসাল্লাম তার সম্পর্কে আমরা খুব স্পষ্ট ধারণা রাখি এবং খুব ভালো করে আমরা জানি নবী মোহাম্মদ সাল্ল আলী হাসাল্লাম যখন তিনি মক্কার বুকে আসলেন সকলেই তাকে এক বাক্যে উপাধি দিলেন আল আমিন আপনি হলেন বিশ্বস্ত মানুষ আপনি হলেন সঠিক একজন মানুষ আপনার মাঝে যত ধরনের যে অনুত্তম গুণ সেই গুণগুলি আপনার মাঝে নাই আপনি হলেন উত্তম আদর্শ সকলেই গ্রহণ করে ফেললেন তিনি হলেন বিশ্বস্ত মানুষ আমাদের মাঝে সুপ্রিয় দর্শক এই মিথ্যা নামক গুণটি যদি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখতে পাই এটি সেই ওই মক্কার কাফেরেরা তারাও এই গুণকে ঘৃণায় চোখে দেখত যদিও তারা সেই অবস্থাতে নবী মোহাম্মদ সাল্লাহ আলহিহসাল্লামের প্রতি ইমান আনেনি তবে তাদের মাঝে যে গুণগুলি ছিল মানুষ হিসেবে গুণ একজন মানুষের কাছে মানুষত্ব বোধ তার কাছে থাকবে এবং সে মানুষের যে আচার ব্যবহার সেগুলো তার মাঝে থাকবে এবং সঠিক একজন মানুষের মাঝে যে দিকগুলি থাকবে তার মাঝে তিনি হবেন সত্যবাদী কখনো তিনি মিথ্যার আশ্রয় গ্রহণ করতে পারেন না কাউকে ধোকা দিতে পারেন না এটি কোনো মানুষের গুণ নয় সুপ্রিয় দর্শক এই ক্ষেত্রে আমাদের সকল ক্ষেত্রে সত্যবাদী হতে হবে আমরা তাহলে কথা বলছিলাম যেই কারণগুলিতে মানুষ মিথ্যাবাদী হয় তার প্রধান এবং প্রথম কারণ হলো আল্লাহ ভীতি না থাকা যে ব্যক্তির মাঝে আল্লাহ ভীতি থাকবে তিনি সর্বক্ষেত্রে তার সংশোধনী নিয়ে আসতে পারেন এমনকি কথার মাঝেও তিনি কথা কন্ট্রোল করতে পারেন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যিনি কম কথা বলেন এবং কম কথা বলার তিনি অভ্যাস গড়ে নিয়েছেন তাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কথা বলতে পারেন না তিনি উত্তর দিবেন কথা বলতে পারি কথা কম বলেন কেন তিনি একইভাবে উত্তর দেবেন যে আল্লাহ সুবহান যিনি আমাকে সৃষ্টি করেছেন আমাকে তিনি আদেশ করেছেন নবী সাল আলী সাল্লামের মাধ্যমে যে ব্যক্তি একজন মেন তিনি যদি কথা বলেন তাহলে উত্তম কথা বলবেন না হলে চুপ করে থাকবেন অন্যায় বলবেন না মিথ্যে কথা বলবেন না যেটি প্রয়োজনহীন প্রয়োজনহীন কথা বলবেন না আর এটি হলো মমিনের গুণ সুপ্রিয় দর্শক তাহলে দ্বিতীয় কারণ হতে পারে যে তার আসল যে অবস্থা এ আসল অবস্থাকে অন্যের কাছে উল্টো কোনো জিনিসের মাধ্যম দিয়ে পরিবর্তনের ক্ষেত্রে মিথ্যা বলা মিথ্যে বলতে হয় মানুষ মিথ্যে বলে ধরে নিন আপনার কাছে অর্থ নাই আর এই অর্থ ঢাকাটি মানুষের একটি স্বভাব এবং অর্থর বিষয়টি আমরা সকলে ভালো করে বুঝি এখন আপনাকে জিজ্ঞেস করা হলো আপনার কাছে কয় লাখ টাকা আছে আসলে আমার ব্যালেন্স হলো জিরো আমার কাছে কোনো টাকা নাই এখন যিনি জিজ্ঞেস করেছেন তাকে যদি আমি সঠিক তথ্য প্রদান করি তাহলে তার কাছে আমার একটু নিচু হতে হবে আমি বলে বসলাম যে আমার কাছে পাঁচ লাখ টাকা আছে অথচ আপনার কাছে এক লাখও নাই সুপ্রিয় দর্শক এই অঙ্গনগুলো কখনো হয় যখন মানুষ তার নিজকে অন্যের কাছে বড় করে দেখাতে চায় তখন এই ধরনের মিথ্যা সে আশ্রয় গ্রহণ করে এবং সে মিথ্যা কথা বলে বসে তাহলে আমরা বলছিলাম যে আল্লাহ ভীতি না থাকলে আর এটি হলো প্রধান কারণ আর দ্বিতীয় কারণ সামাজিক যেগুলো সেগুলো আমরা খুব ভালো করে জানি অনেক সময় মানুষ হাসি মজা করে মানুষকে যখন তার দিকে দৃষ্টি আকর্ষণ করাতে চাই তখন মিথ্যা কথা বলে আর যে মিথ্যে বলাটি হারাম কোনো অবস্থাতে একজন মানুষ মিথ্যে কথা বলতে পারে না চাই অন্যকে তার দিকে দৃষ্টি দেওয়ার জন্য যদি মিথ্যের আশ্রয় নিয়ে থাকেন তবুও সেটি মিথ্যে কথা অনুরূপভাবে হাসি মজাকের মাঝে মিথ্যে বলা সেটি একটি কারণ সমাজে অনেক সময় কথাবার্তায় আমরা হাসি মজা করি আর হাসি মজাকের মাঝে মিথ্যে কথা বলা আর সেটিও দোষণীয় ব্যাপার মিথ্যে কখনো হাসি মজাকের মাঝে ছাড় এটিও শরীয় দেয়নি আমরা একটু পরে আলোচনা করবো ইনশাআল্লাহ এই জন্য মিথ্যা যে কারণে মানুষ মিথ্যা বলে অথবা মিথ্যার আদান প্রদান করে এই কারণগুলো খুব ছোট ছোট কারণ তুচ্ছ কারণ অনুরূপভাবে বলা যেতে পারে সে তার দায়িত্বহীনতাকে অন্যের কাছে দায়িত্বশীল হিসেবে প্রকাশ করার ক্ষেত্রে কোনো কোম্পানির অথবা কোনো সেক্টরের যিনি দায়িত্বশীল এখন তার যে সেক্টরের দায়িত্ব তার কাছে ছিল আর সে দায়িত্ব যখন অন্যকে সঠিকভাবে বুঝাতে পারেনি তার কর্ম সঠিকভাবে আদা করতে পারেনি তখন মিথ্যার আশ্রয় গ্রহণ করেছে এবং মিথ্যা কথা বলেছে আর এ ধরনের অবস্থা আমাদের মাঝেও কখনো ইমানের দুর্বলতার ফলে হয়ে যায় তবে সকল ক্ষেত্রে জানা উচিত এটি মমিনের আদৌ উচিত নয় তিনি মিথ্যার আশ্রয় গ্রহণ করবেন আর শেষে বলবো যখন মানুষ ছোট থেকে মিথ্যায় অভ্যস্ত হয়ে থাকেন তাহলে ছোট থেকে মিথ্যায় অভ্যস্ত হওয়া এটি কিন্তু অত্যন্ত একটি খারাপ দিক যে ফ্যামিলিতে তার সন্তানাদির প্রতি তিনি সচেতন নন অথবা ইসলামিক শিক্ষা কালচারের ক্ষেত্রে তিনি একটু দুর্বল সত্য মিথ্যার তিনি বাগবিচার করেন না যখন তারা বড় হন তার যে ছোটকালের যে অভ্যাসগুলো এমনকি মিথ্যা নামক অভ্যাস সেটিও তার মাঝে থেকে থাকে এবং তিনিও মিথ্যায় অভ্যস্ত হন এবং মিথ্যা কথা বলে বসেন তাহলে এছাড়াও আরো অসংখ্য কারণ হতে পারে এগুলো আমরা বলতে পারি এগুলো হলো মূল কারণ যার ফলে একজন মানুষ মিথ্যা কথা বলতে পারেন মিথ্যা কথা বলেন তাহলে আমরা প্রধান কারণ বলেছি আর সেটি হচ্ছে আল্লাহ ভীতি না থাকা যখন আল্লাহ ভীতি মানুষের মাঝে আসে তখন সব অন্যায় আল্লাহ ভীতি নামক গুণটি তাকে বাধা দেয় মিথ্যা বলতে অন্যায় করতে অন্যায় দেখতে অন্যায় শুনতে সবগুলো থেকে বাধা দেয় আল্লাহ ভীতি তাহলে ইমানের দিক যখন মানুষের কাছ থেকে ইমানের অবস্থা যখন মানুষের নিকট থেকে একটু কমে যায় তখন তার মাঝে অনেকগুলো অন্যায় এসে তাকে আক্রমণ করে সুপ্রিয় দর্শক তাহলে আমরা মিথ্যার কথা বলছিলাম এখন আমরা কথা বলবো যেই ক্ষেত্রগুলোতে আমরা মিথ্যার আশ্রয় গ্রহণ করি তবে সেই ক্ষেত্রগুলোতে সেই মিথ্যাকে মিথ্যা বলে আমরা গ্রহণ করতে চাই না স্বাভাবিক আমরা মনে করি স্বাভাবিক এবং সেখানে আমরা কিছুটা সহনশীল হই মিথ্যার ক্ষেত্রে মিথ্যা বলি আর মিথ্যাকে আমরা ছাড় দেই সহনশীল হই না এই ক্ষেত্রে মিথ্যা হবে কেন আর এটি মিথ্যা কেন ইত্যাদি কথাগুলো আমরা কয়েকটি পয়েন্টে শুধু কথা বলবো যেই ক্ষেত্রগুলোতে আমরা মিথ্যার প্রতি একটু দুর্বল এবং মিথ্যা ব্যবহার করি তার মাঝে প্রথম আমরা কথা বলবো যখন মানুষ তার ছোট বাচ্চাদেরকে এমন কথা বলেন যে আসলে বাস্তবতার সাথে মিল নাই এ ধরনের একটা উদাহরণ আমরা পেশ করতে পারি আমাদের কাছে আরো স্পষ্ট হবে যে ছোটদের সাথে মিথ্যে বলা আর এই ছোটদের সাথে মিথ্যে বলা এটি শরীয়ত আপনাকে ছাড় দেয়নি নবী মোহাম্মদ আলী আসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন আন আবদুল্লাহ আমিরিন আন্না কল দাতনি উম্মি ইয়ৌমান ও রসুল্লাহ সাল আলী ওসাল্লাম কাঈদুল ফি বেতিনা আবদুল্লাবিন আমির রদিয়াল্লাহ তালাহু তিনি বলছেন আমার মাতা আমার মা আমাকে ডাকলেন এমন অবস্থায় নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি আমাদের বাড়িতে উপস্থিত ছিলেন মেহমান ছিলেন উপস্থিত আছেন ক কাঈদুল ফি বাইতেনা তিনি বসে আছেন আমাদের বাড়িতে ফাকালাত হা আল ও যা আসো তোমাকে আমি দিব এই ধরনের কিছু তিনি আহ্বান করছেন ফকাল আল্লাহ রসুল্লাহ সাল আলী ওসাল্লাম এই কথা শুনে নবী সাল্লাহ আলী সাল্লাম বললেন ওমা আরাধ্যান তুতি তুমি কি ইচ্ছা করেছো তার মাকে সম্বোধন করে নবী সাল্লাহ আলী সাল্লাম ইসাদ করেন তুমি কি তোমার ছেলেকে আহ্বান করেছো ডেকেছ এ উদ্দেশ্যে যে তুমি তাকে দিবে না কলাত ওতি হিতাম না আমি তো তাকে খেজুর দান করব নবী সাল্লাহ তাকে বললেন আমা ইন্নাকে লাউলাম তুতি যদি তুমি তোমার ওই সন্তানকে যদি কিছু না দিতে আমা ইন্নাকে লাউলাম তুতি সেইয়ান কুতিবাত কি কেজবাহ নবী সাল্লাহ এরশাদ করেন যদি তোমার সন্তানকে তুমি আহ্বান করেছো দেওয়ার জন্য কিন্তু উদ্দেশ্য ছিল না দেওয়ার এই উদ্দেশ্য যদি তোমার থেকে থাকতো তাহলে তুমি একজন মিথ্যেবাদী হতে এবং তোমার মিথ্যার যে গুণা যে পাপ সেটিও লিপিবদ্ধ হতো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 সালাম আসসালামু আলাইকুম আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি আমার কাছে এর সমাধান আছে যেহেতু আমি কোন আলিম নয় তাই আমি বেছে নিয়েছি পিস টিভিকে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা টেলিভিশন চ্যানেলকে কি জায়গা দেওয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা হয় non profit Islamic television channel peace TV নয় কেন নয় পৃথিবীর বড় বড় আলেমগণের নিকট থেকে ফতোয়া এসেছে যা বলে যে জাকাত দেওয়া যাবে কোনো অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে যার মূল লক্ষ্য হচ্ছে ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়া পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আলট্রায়ন ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে road Birmingham UK pound